হরিণী খোলা যুবক বৃন্দের এই মেঘতি জলসায় হরিণ খোলা যুবক ভাইদের এই মগতি জলসাই ওরে মাতা মাতে করবি যদি ছুটে ছুটে আয় ওরে আয় রে তরুণী আয় ওরে আয় রে যুবক ভাই যাই সময় বয়ে যায় হরিণ খোলা যুবক বৃন্দের এই মগতি জলসাই ওরে মাতা মাতে করবি যদি ছুটে ছুটে আয় ওরে আয় রে তরুণ গ্রামে আয় ওরে আয় রে যুবক ভাই যাই সময় বয়ে যায় প্রতি বছর এই দিনেতে এই অনুষ্ঠান হয় যুবক বৃন্দের মেঘনতে গ্রামবাসীর সহযোগিতায় প্রতি বছর এই দিনেতে এই অনুষ্ঠান হয় মদিনা যুবক বৃন্দের মেঘনতে গ্রামবাসীর সহযোগিতায় শুভ আগমনে এই অনুষ্ঠান হয় ওরে আয়রে তরুণী আয় ওরে আয়রে যুবক ভাই যাই সময় বই যায় হরিণ খোলা যুবক বিন্দের মেঘনতি এই মগতি জলসাই ওরে মাতা মাতি করবি যদি ছুটে ছুটে আয় ওরে আয় রে তরুণী আয় ওরে আয় রে যুবকী ভাই যাই সময় বয়ে যায় কত মা বোন আছে এমন যারা এত সোহায় এই সময়ে তাদের গায়ে বস্ত্র ছোটে নয় কত মাবর আছে এমন যারা এত সোঘায় মেয়ের বিয়ের তারে কোন মতে টাকা ছোটে নয় তাদের পাশে দাঁড়ায় এসে এই আলমদিনা সঙ্গ ভাই ওরে আয়ের তরুণী আয় ওরে আয়ের যুবক ভাই যাই সময় বই যায় আল মদিনা যুবক বিন্দুর এই মগতি জলসায় ওরে মাতা মাতি করবি যদি ছুটে ছুটে আয় ওরে আয় রে তরুণী আয় ওরে আয় যুবক ভাই যাই সময় বয়ে যায় শেষ কথা শুনবে কত মানুষ আজ বেহুশ যারা গানে মিথেরা মদিনার যুব কমিটি ডাকছে তাদের এই মগতে ঝলসাই মানুষ আজও বেহুশ যারা গানে মেতে রয় আলমদিনা যুবকেরা ডাকছে তাদের এই মগতে জলসাই অদম সাইফুদি নবীর নামে নাত গেয়ে যায় ওরে আয়রে তরুণ আয় ওরে আয়রে যুবকি ভাই যাই সময় বয়ে যায় হরি নিকোলা যুবক বৃন্দের এই মগতে জলসাই ওরে মাতা কামাতি করবি যদি ছুটে ছুটে আয় ওরে আয় রে তরুণ আয় ওরে আয় রে যুবক ভাই যাই সময় বই যায় যাই সময় বই যায়